و محترم حضرات مربیان کرام و دیگر مسلیان عظام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে এসে জুমার সালাত আদায় করার তৌফিক এনায়েত করছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা শাবান মাসের চোদ্দ তারিখের জুমায় উপস্থিত গত রাতে সাবে বরাত পালন করা হয়েছে আমি এ সম্পর্কে সামান্য আলোচনা করতে চাই ইসলাম আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লামের মাধ্যমে পূর্ণতা লাভ করেছে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে আপনি ঠিক মতো পৌঁছিয়ে দিন ওয়াইল্লাম তাফআল যদি আপনি তা না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু তাহলে আল্লাহর রেসালতের দায়িত্ব আপনি আদায় করেন নাই বলে বিবেচনা করা হবে আল্লাহ রসুল সাল্লামকে এত কঠোর ভাবে আল্লাহ রব্বুর আলমী নির্দেশ দিলেন যে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা কিছু নাজল করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা কিছু অবতীর্ণ করা হচ্ছে সবকিছুকে ঠিক মতো পৌঁছে দিবেন আল্লাহ রসুলকে গোপন করেছেন আল্লাহ রসুল সাল্লাম কোন কিছুই গোপন করেন নাই এই জন্যই নবুয়াতের দীর্ঘ তেইশ বছর পর্যন্ত নবুয়াত প্রচার করে যখন বিদায় লগ্নে এসে গেলেন বিদায় হবের ভাষণ দিচ্ছেন আরাফাতের ঐতিহাসিক ভাষণের এক পর্যায়ে বললেন ও আমার সাহাবিরা কেয়ামতের মাঠে তোমাদেরকে যেভাবে প্রশ্ন করা হবে ঠিক তেমনি ভাবে আমাকেও প্রশ্ন করা হবে আমাকে আল্লাহ রাব্বুল আলমিন দায়িত্ব দিয়েছিলেন নবুয়াত এবং রেফালাতকে তোমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমাকে জিজ্ঞেস করা হবে আমি ঠিক মতো পৌঁছিয়েছি কিনা তোমাদেরকে সাক্ষী নেওয়া হতে পারে ও আমার সাহাবিরা বলো আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আমি কি পৌঁছিয়েছি আমি কি পৌঁছিয়েছি আমি কি আল্লাহর দায়িত্ব ঠিক মতো আদায় করেছি আল্লাহ রাসুল সাল্লাহ যখন প্রশ্ন করলেন সাহাবাহিক রাম উত্তর দিলেন নাম আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ দেওয়া এবং নবুয়তের দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছেন আপনি আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব আপনি যথাযথ আদায় করেছেন আমানতকে পৌঁছে দিয়েছেন এবং উম্মতের জন্য কল্যাণময় আপনি কাজ করেছেন আল্লাহ রসুল সাল্লাম এরপরে আকাশের দিকে আঙ্গুল তুলে আহু আঙ্গুলগুলো উপরে উঠাচ্ছেন আর নিচে নামাচ্ছেন আর বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি মনে হচ্ছে একটা বিদায়ী অনুষ্ঠান এইখান থেকে ভাষণ দিয়ে চলে আসলেন মোদ্দালাফার মাঠে অথবা মিনার মাঠে আবার যখন ভাষণ দিচ্ছিলেন বিদায় হজের ভাষণের কয়েকটা অংশ ছিল এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাইলকে পাঠালেন কোরআনের সর্বশেষ আয়াতে اليوم أكملت لكم دينكم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا اليوم أكملت لكم دينكم হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনার মুসলিম জাতিকে জানিয়ে দিন আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিলাম পরিপূর্ণ করে দিলাম এবং আমার নেয়ামত তথা ওহি যে নেয়ামত আল্লাহর পানি নাগর হচ্ছিল সেই ওহির নেয়ামতকে আত্মান্ত আমি তাম করে দিলাম সমাপ্ত করে দিলাম অরবিত লাকুমুল এবং কামত পর্যন্তর জন্য দিন হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম আকমাল তুলাকুম দিন আকুম দিনকে মোকাম্মাল করে দিলাম এখন দিন মোকাম্মাল হলো কিন্তু লোকেরা পাবে থেকে চোদ্দশো বছর পরে এই ধানমন্ডির হাতেমবাগের মুসল্লিরা আল্লাহকেও দেখে নাই নবীকেও দেখে নাই এরা ইসলাম থেকে পাবে সেই মুকাম্মাল দিন কোথায় পাবে আল্লাহ রসুল সাল্লাম তখন বললেন তারা তফিক আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি লঙ্কাদিল্লা লঙ্কাদিল্লু মা তামাত্তাকুম বিহিমা তোমরা পথভ্রষ্ট হবে না পদস্খলিত হবে না পদচ্যুত হবে না গুমরা হবে না মা তামাত্তাকুম বিহিমা যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে মজবুত করে ধরবে সেই দুটো জিনিস কি কিতাব আল্লাহি এক নাম্বার হলো আল্লাহর কিতাব কোরআন শরীফ দুই নাম্বার কি অসুন্না তারা সৌলিহি আল্লাহর রাসুলের সুন্না তথা সহি হাদিস গুলো এইভাবে উম্মাদকে দিক নির্দেশনা দিলেন এরপরে শুধু এ পর্যন্তই ক্ষান্ত করেন নাই আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম এরপরে বললেন ভবিষ্যতে অনেক দল হবে মত হবে আজকে অনেকেই প্রশ্ন করে এত দল এত মত আমরা কোথায় যাব সেই সমাধানও কোরআন দিয়ে দিয়েছে কোরআনুল করিমের সুরায় নেসার উনষাট নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন فإن تنازعتم في شيء যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও বিতর্ক দেখা দেয় এক ইমাম সাহেব বললেন এক রকম আর একজন বললেন আর রকম একজন হুজুর বললেন এক রকম আর একজন বললেন আর এক রকম এরকম যদি দিমাগ দেখা দেয় বিতর্ক দেখা দেয় তাহলে কোথায় যাইবা অনেকে এটা বলেও যে আমরা কোথায় যাব তোমরা কোথায় যাবা সে সমাধান আগেই দিয়ে দেওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন ফি শাইইন যখন তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হবে বিতর্কে লিপ্ত হবে ওয়ার রাসূল তোমরা সেটাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে ফিরিয়ে দাও মানে কোরআনের সঙ্গে মিলাও রাসুলের কাছে ফিরিয়ে দাও মানে সহি হাদিসের সঙ্গে মিলাও এই দুইটা অনুযায়ী যে বলবে তারটা মানো চারটা কোরআন এবং শূন্য অনুযায়ী মিলবে না ওটা বর্জন করো সোজা কথা আর কোন গোপন আছে মধ্যে কিছু এরপরে আল্লাহ রাসুল সাল্লাম বললেন শুনে রেখো আমার উম্মাদের যত পিছনে চলে যাবে অত গুমরাহি বাড়তে থাকবে আল্লাহ রাসুল সাল্লাম বললেন মাইয়া ইসমিনকুম فسيرى اختلافا كثيرا নেশকাতের ত্রিশ নম্বর পৃষ্ঠা বাবুল এতেসাম বিল কিতাব সুন্না এর ভিতরে এটা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাইয়াইশ মিনকুম তোমাদের থেকে যারা ইয়াইশ জীবিত থাকবে পরবর্তীতে আসবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা অনেক মতভেদ দেখবে অনেক দল দেখবে বিতর্ক দেখবে তখন তোমরা কি করবে কোন বড় পেশাব কি বলে তা দেখবে কোন বড় ইমাম সাহেব কি বলেন তা দেখবে না আল্লাহ রসুল তা বলেন নাই পরিষ্কার করে দিলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল রাশিদিন আল তামাসসাকু বিহা ওয়া আলাইহা বিন নাওয়াজিজ আলাইকুম তখন তোমাদের জন্য বাধ্যতামূলক হলো আলাইকুম লাজিমুন আলাইকুম ইসমে মাদ্রাসার ছেলেরা বুঝবে এটা আলাইকুম আপনার আপনাদের একটা আলাইকা পালহা রুয়াইদা এগুলো আপনার আফাল যার মধ্যে ফেল আছে আমর আলাইকুম বাধ্যতামূলক ভাবে তোমার আঁকড়ে ধরবে সুন্নাতি আমার সুন্না আমার আদর্শকে অসুন্নাতিল খোলাফাই রাশিদিন আল মাহাদিন এবং আমার খোলা পায়রা সেদিন যারা হেদায়ত প্রাপ্ত ছিলেন তাদের পথকে অনুসরণ করবে তামাকু বিহা এটাকে তোমরা মজবুত ভাবে শক্ত ভাবে আঁকড়ে ধরবে আলাইহা বিন নওয়াজিস এবং নওয়াজিস দাঁত দিয়ে মারির দাঁত দিয়ে কামড়ে ধরো যেন ছুটে না যায় আলা ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর কিন্তু খবরদার নতুন নতুন আবিষ্কৃত বেদাত থেকে তোমরা নিজেকে বাঁচাও বেদা কেননা যত নতুন নতুন এবাদত তৈরি করা হয় সেগুলো বেদাত অকুল্লা বেদা তিন বেদানা আর যত বেদাত সবগুলোর পরিণতি গুমরাহি ভ্রষ্টতা আর নাথাইর রাতে বলা হয়েছে অকুল্লা বলা তিন সিন্নার আর সব দলালতের পরিণতি জাহান্নাম আগুন হজরত আল্লাহ তালা আনহা থেকে আরো একটা হাদিস আল্লাহ রসুল বলছেন মান আমরিনা হাদা মা লাইসা মেশকাত 27 নম্বর পৃষ্ঠা আছে বুখারী মুসলিমের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করছেন মান আমরিনা হাদা মা লাইসা মিনহু যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে ইসলামের মধ্যে এমন কিছু আবিষ্কার করবে যা ইসলামে নেই বাহুয়া রদ্দুন তা প্রত্যাখ্যাত প্রত্যাহত এটা গ্রহণযোগ্য হবে না নতুন কিছু তৈরি করা হয় বলবেন যে বেদাতিরা বলে হুজুর এই যে মোবাইল ব্যবহার করেন এটা নতুন আল্লাহ নবীর যুগে ছিল ফ্যানের তলে বসে আপনি বয়ান করেন এটা নতুন প্লেনে চড়ে মক্কা শরীফ হজ করতে যান প্লেন আল্লাহ নবী যুগে ছিল না এটা নতুন বেদাত মাইকে আপনি ওয়াজ করেন এটা বেদাত বাস গাড়ি কার যত সবগুলো আল্লাহ নবীর যুগে ছিল না এগুলো সব বেদাত আমি বলি বেদাত যদি এরকমই হয় তাহলে তুমি এ বেদাত আমি এ বেদাত তোমার পাপদাতা বেদাত চোদ্দ গোষ্ঠী সব বেদাত কারণ কেউ নবীর যুগে ছিলাম না বিভ্রান্ত করছে মানুষদেরকে বেদাত কাকে বলে মান আহদাতা মুক্তার মুখতারাতুন সিদ্দিন ইসলামের মধ্যে এবাদতের আকারে সবের উদ্দেশ্যে নতুন কোন এবাদত তৈরি করার নাম হচ্ছে কি মাইক ব্যবহার করলে কি ইবাদত করে ব্যবহার হচ্ছে এটাকে ফ্যানের তলে বসে এটা কোনো এবাদত প্লেনে যাওয়া কোনো এবাদত আপনি হজ করতে যাবেন কেমনে গেলেন তার সাথে কোনো হজের সম্পর্ক নাই হেঁটে যান ঘোড়ায় চলে যান গাদায় চলে যান উঠে চলে যান প্লেনে যান কোন অসুবিধা নেই এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে একদল বেদাতি আল্লাহ রাসুল সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন এবারতের নামে আমি যা করি নাই আমার আমি তো স্থানের মধ্যে যা আল্লাহ তারা দেন নাই এমন কিছু নতুন করে এবারতের জন্য তৈরি করা নাম হচ্ছে কি বেদাত সুতরাং বেদাতের অর্থেই নয় যে মোবাইল বেদাত মোদা মোবাইল ব্যবহার করা করে এবারত নয় এবারতের উদ্দেশ্যে সবাবের জন্য যেই সমস্ত জিনিসগুলোকে নতুন করে তৈরি করা হয় তার নাম হচ্ছে কি বেদাত আল্লাহ রসুল সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন এবনে মাদার হাদিস পরিষ্কার বলা আছে عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صوما ولا صلاة ولا حجا ولا زكاة ولا عدلا ولا صرفا ولا جهادا يخرج من الإسلام كما تخرج الشعرة من العجين যেই ব্যক্তি বেদাত করে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত জিহাদ নফল ফরজ কোন কিছুই কবুল করেন না ইয়াখরুজু মিনাল ইসলাম সে লোকটা ইসলাম থেকে তেমনি ভাবে বেরিয়ে যায় কামা তাকরুজুসাহারাতুমিনাল আজিন যেরকম ভাবে আটার খমিরার মধ্যে যদি মেয়ে লোকের চুল পরে চুলটা ধরে টান দিলে চুলটা বেরিয়ে আসে তার সঙ্গে আটা লাগে না ঠিক তেমনি ভাবে ব্যক্তি যত করুক নাফর রোজা সহজ যা কিছু করুক সবগুলো আল্লাহ কোনো গ্রহণযোগ্য হয় না বরং সেই ব্যক্তি ইসলাম থেকে ওই চুলের মতো বের হয়ে চলে যায় ইসলাম থেকে বেরিয়ে যায় এমনি মাজা দ্বিতীয় বৃষ্টি আদি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম সুদে পর্যন্তই ক্ষান্ত করেন নাই আল্লাহ রসুল সাল্লাম আরো বললেন عن ابراهيم بن ميسرة قال قال رسول الله صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام رواه البيهقي في شعب الإيمان মেশকাত একত্রিশ পৃষ্ঠায় বলা হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের সাদ করেছেন মান ওয়াক্কারা সাহেবা বেদাতিন যেই ব্যক্তি কোন বেদাতিকে সম্মান করলো তাজিম করলো ফকত আন আলা হাদামিল ইসলাম সে ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করলো কারণ বেদাতিকে সম্মান করা মানে তার বেদাতকে সমর্থন করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান অক্কারা সাহেবা বেদাতিন যেই ব্যক্তি কোন বেদাতিকে সম্মান প্রদর্শন করলো ইসলাম সেই ব্যক্তি ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে উৎখাত করার জন্য সে সাহায্য করব কারণ ইসলামে যদি নতুন নতুন এবাদত তৈরি করা শুরু হয়ে যায় তখন আল্লাহর নবীর আনিত ইসলাম আস্তে আস্তে বাদ পড়ে যাবে এই জন্য কোরআন খুব সুন্দর শব্দ ব্যবহার করেছে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আয়াত শুধু পাঠ করেছিলাম আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি পরিপূর্ণ কাকে বলে মনে করুন মসজিদের কাজটা পরিপূর্ণ হয়ে গেছে এখন একজন একটা স্বর্ণের ইট নিয়ে আসলো বা হিরকের ইট নিয়ে আসলো বলল হুজরে তা মসজিদে এক জায়গায় লাগান আমি বলবো যে মসজিদের কাজ মোকাম্মাল আকবাল তোমাদের মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে এখানে আর নতুন কিছু লাগাবার সুযোগ নাই না হুজুর অনেক সুন্দর অনেক ভালো অসুবিধা কি একটা ইটের এত মূল্য গোটা মসজিদের চেয়েও বেশি মূল্য হবে এখন যদি লাগাতে হয় এই সুন্দর ইট কি করতে হবে ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে খালি করতে হবে তারপরে তোমার নতুন ইট লাগানো যাবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন জানালেন আজকে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি মোকাম্মাল করে দিয়েছি সুতরাং এর মধ্যে নতুন কিছু ঢুকাবার প্রয়োজন হবে না যদি কোনো ব্যক্তি নতুন কিছু ঢুকায় যত সুন্দর হোক যত ভালো হোক সে আমার নবীর ইসলামকে আমার দিনকে ভেঙ্গে তারপরে ঢুকাতে পারবে এজন্য আল্লাহ রসুল পরিষ্কার করে দিয়েছেন মা মানে বিদ্যা দাঁড়াতে মামতাদা কমন বেদাতান যখন কোন জাত কোন বেদাত আবিষ্কার করে ইল্লা রফা আল্লাহ মিনহু সুন্নাতান সেখান থেকে ওই পরিমাণ সুন্নাত বিদায় নিয়ে চলে যায় লা ইউঈদুহা ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত সেই সুন্নাত আর যথাযথ ফিরে আসে না বেদাত এত মারাত্মক জিনিস একটা জেনাকার জেনা করে চুরি করে চোর চুরি করে ডাকাত ডাকাতি করে গুণা মনে করে পাপ মনে করে সব মনে করে করে না তবা করার সুযোগ আছে হতে পারে মৃত্যুর আগে সে তবা করবে কিন্তু একটা বেদাত বেদাত করে কি মনে করে তবাব মনে করে কাজে সে ব্যক্তি তবা করবে কাজে বেদ বেনামা বেদাতি একটা জেনাকারের চেয়েও খারাপ একটা চোরের চেয়েও খারাপ একটা ডাকাতের চেয়েও খারাপ কারণ সে ইসলামের চরম ক্ষতি করেছে যেটা জেনাকার করে নাই জেনাকার জেনা পাপ মনে করে আর এই বেদাতি গুণামত করে সব মনে করে এই বেদাত আমাদের সমাজে অসংখ্য আছে আপনি বলবেন অনেক দল কাপটা মানবে আমি সে কথা পরিষ্কার আগেই করেছি এই যে অনেক দল হবে এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন মুস্তাকিমা আমার রাস্তা হচ্ছে সোজা রাস্তা মুস্তাকিমান একেবারে সোজা তোমরা সেই সোজা রাস্তাকে অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউস সুবুলা খবরদার তোমরা ছোট ছোট রাস্তার অনুসরণ করো না তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে সরিয়ে ফেলবে আল্লাহ রাসুল সাল্লাম এই হাদিস আয়াতটাকে তাকসির করেছেন সে তাকসির এখানে আছে আল্লাহর রসুল একটা সোজা দাগ দিলেন দাগ দেওয়ার পরে তার ডানে বামে আরো অনেকগুলো দাগ দিলেন দাগ দিয়ে বললেন মাঝখানে দাগে হাত রাখলেন রেখে বললেন হা দা সালিউল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা আর এই যে ডানে বামের ছোট ছোট রাস্তা এগুলো হচ্ছে হাদি সুবুল শায়াতিন এইগুলো শয়তানের রাস্তা আলা কুল্লে সাবিল মিনহা শাইতান এর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে যখনই কোন ব্যক্তি সরাতে মোস্তাকিমে চলতে যায় তখন ওই শয়তানিটা এই রাস্তায় ঢুকে এখানে আল্লাহকে পাওয়া যাবে এই রাস্তায় ঢুকে এখানে আল্লাহকে পাওয়া যাবে এইভাবে শয়তান মানুষকে সেরাতে মোস্তাকিম থেকে সরিয়ে নিয়ে গুমরাহির পথে লাগিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লাম যে দাগ দিয়ে বুঝালেন সেই রাস্তাগুলো কি এখন নেই যখনই কোনো ব্যক্তি তবা করে আল্লাহকে পাওয়ার জন্য আসে তখনই এক একটা শয়তানের মরিদ দিয়ে বলে আসো আমার বিশ্বের কাছে মরিদ হও অমুক তরিকায় ঢুকো অমুক মাজারে চলো শয়তান গুলো মানুষ থেকে সেরাতে মুস্তাকিম থেকে আল্লাহ রাস্তার থেকে নিয়ে এক একটা মাজারের পিছনে এক একটা পীরের পিছনে লাগিয়ে শয়তানের ভূমিকা পালন করেছে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন এটা আমেশকাতের ত্রিশ নম্বর পৃষ্ঠে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিস খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খত্তান সুম্মা ক্বালা হাদা সাবিলুল্লাহ এই রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা খুতুতান ইয়ামিনি ওয়া শিমালি ওয়া এই যে রাস্তাগুলো আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান প্রত্যেকটা রাস্তার মুখে এক একটা শয়তান বসে আছে ইলাইহি এবং যখনই কোনো মানুষ সেরাতে মোস্তাকিমে চলতে থাকে তখন তাকে সেই বাঁকা রাস্তায় ঢুকাবার চেষ্টা করে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোরআন আয়াত পেশ করলেন অকরা ইন আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল এরপরে আল্লাহ রসুল আরো পরিষ্কার করলেন দল অনেক হবে অনেকে বলে অত দল এই সমুদ্র দিয়ে তুমি রক্ষা পাবে না আল্লাহর কথা আল্লাহর নবী কোন জিনিসকে গোপন করে দেন নাই তিনি পরিষ্কার করে দিয়েছেন অনেক দল হবে হাদিস আমার সামনে খোলা আছে আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي كما أتى على بني إسرائيل حذو النعل بالنار আমার উম্মতের উপরে সেই পুরা পরিস্থিতি বিরাজমান হবে যা হয়েছিল বনে ইসরায়েলদের প্রতি আগের উন্মতদের প্রতি হাজওয়ান্না আলিবিন্নাল জুতার সঙ্গে পা যেরকম মিশে যায় এরকম ভাবে এই জাতীয় বিধর্মীদের অনুসরণ করবে হাত্তা ইনকা আমিন হুমাতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতে মাইয়াস্তাউদারিক যদি সেই বিধর্মীদের মধ্যে কোন ব্যক্তি নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে জেনা করে থাকে আমার উন্মতের মধ্যে তাও সংগৃহীত হবে এরপরে বললেন জেনে রাখো বনে ইসরায়েল বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল وتفترق امتي على صلاه সেই দলটি কারা কি তাদের পরিচয় ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আল্লাহর রাসূল বললেন সেই দলটি হচ্ছে মা আনা আলাইহি ওয়া আমি এবং আমার পাহাড়িরা যেই পথের উপরে যেই মতের উপর আছি এই পথে এই মতে যারা থাকবে তারাই একমাত্র নাজাদ পাবে এটা সবগুলো জাহান্নাম এবারে আসুন আল্লাহ নবী সাল্লাম এই সবে বরাতে হালুয়া রুটি ব্যবস্থা করেছিলেন কিনা সাহাবায় কেরাম করেছিলেন কিনা যদি করে থাকো তুমিও খামিও খাবো কোনো আপত্তি নাই আর যদি না করে থাকে তুমি এই সময় সবাবের জন্য যে কাজটা করছো তার চরম বেদাত করছো আজকে গত রাতে আমার কয়েকটা প্রোগ্রাম ছিল আপনারা এখানে যারা ছিলেন জানেন অনেক রাত্রে এসেছে এখানে রাস্তায় দেখলাম মাজারের রাস্তাগুলো প্রায় বন্ধ হয়ে গেছে মাজারে গিয়ে চেষ্টা করা হচ্ছে প্রার্থনা করা হচ্ছে আগরবাতি মোমবাতি টাকা পয়সার ছড়াছড়ি ছিল কেউ তাদের অস্বীকার করতে না পারে সেজন্য আমার সৈনিকেরা মাসাল্লাহ রাত্রে ভিডিও করেছে এগুলো সব বিভিন্ন মাজারে ভিডিও আনা হয়েছে কেন এই উম্মত ইসলামের নামে চরম বেদা বেদাবিরিত্ব আছে সিরিকিরিত্ব আছে আল্লাহ রসুল সাল্লামের যে হাদিস দিয়ে দলিল পেশ করা হচ্ছে রসুল সাল্লাম একদিন রাতে হঠাৎ করে নাই আয়সা দিয়ে আল্লাহ তালাহার ভাগের রাতে আল্লাহর নবী স্ত্রীদের কাছে ভাগ করে থাকতেন এক এক রাত্রে এক এক স্ত্রীর কাছে থাকতেন আয়েশা রাজি আল্লাহ তালা বললেন আমি আল্লাহর রসুলকে এক রাতে দেখলাম তিনি আমার বিছানা থেকে কোথাও চলে গেছেন আমি মনে করলাম যে বোধহয় অন্য কোন বিবি সাহের কাছে চলে গেছেন সেজন্য খুঁজতে বের হলাম কার ঘরে গেলেন দেখলাম যে না অন্য কোন বিবির ঘরে নয় তিনি কবরস্থান থেকে আসতেছেন জান্নাতুল বাকি মদিনার যে কবরস্থান ওদিক থেকে আসছেন আমি দেখে আবার ঘরে রওনা হলাম যাতে আল্লাহ রসুল না দেখে ফেলেন যে আমি এই সন্দেহ করছি আল্লাহ রসুল আমাকে দেখে ফেললেন আমি একটু দ্রুত হাঁটতে শুরু করলাম আল্লাহ নবী দ্রুত হাঁটতে শুরু করলেন আমি দৌড় দিলাম নবীও দৌড় দিলেন আমি এসে শুয়ে পড়লাম শ্বাস গরম হচ্ছিল আল্লাহ নবী বলেন ব্যাপার কি ওর কিছুই না বলে না আমার আগে যে একটা ছায়ার মতো দৌড়াচ্ছিল এটা কি তুমি না বলে আয়া রাসুল্লাহ আমি তো মনে করেছিলাম আপনি আপনি অন্য কোন বিবির কাছে চলে গেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আয়সা তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসুল তোমার ঘরে জুলুম করবেন আর জেনে রাখো এই রাত্র অনেক বড় পবিত্র রাত্র এই রাত্রে আল্লাহ রাবুল আলমিন প্রথম আকাশে নেমে আসেন মানুষদের গুণা ক্ষমা করেন এবং বনু গোত্র আরবের সবচেয়ে বেশি ছাগল পালত যারা সেই বনু গোত্রের ছাগলের গায়ে যত বসন এর চেয়ে বেশি লোকদেরকে এই রাতে গুণা ক্ষমা করে দেন সেজন্য আমি কবর জার করতে গিয়েছিলাম এই হাদিসটা মেসকাতেও আছে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই বলেন যে হাদিসটা দয়েস হাদিসটা কি এইটা আর বয়ান করে না কেউ ওই আগেরটা বয়ান করলো একটা দয়িক হাদিস আর কতগুলো তার হাদিস দিয়ে যেভাবে ছড়াছড়ি তার আচ্ছা, যদি আমি তর্কের খাতিরে মেনে নেয় যে ঠিক আছে তাহলে আল্লাহ নবী যে কবরস্থান গিয়েছিলেন সাহাবাহিক রামদের বহর নিয়ে গেছিলেন আবুকে বলেছিলেন অমরকে বলেছিলেন ওসমানকে বলেছিলেন কোন সাহাবিকে সাথে নিয়ে যান না একা চলে গেলেন এই যে একটা গোপন আমল সেইটাকে কেন্দ্র করে মাজারে যে অবস্থা হচ্ছে তারপরে মাজারে গিয়ে জেয়ারত করো তাতে আমার আপত্তি নাই কারণ জেয়ারত করা যায় যে স্পষ্ট বুঝবেন আপনারা আমার বক্তব্য সুস্পষ্ট করার চেষ্টা করি আমি কথা বলছি না কবর জেয়ারত করা যায় নেই আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট করেছেন মদিনায় যখন প্রথম হিজরত করে গিয়েছিলেন তখন কবর জিয়ারত করা নাজায়জ ঘোষণা করলেন কারণ মানুষেরা তখন কবরের বেশি বুঝা করত পরবর্তীতে মানুষ যখন বুঝলো যে না কবর আল্লাহ দেওয়ার কোনো ক্ষমতা নেই মানুষ যখন বুঝলো কবরে চেষ্টা করা যাবে না টাকা পয়সা দেওয়া যাবে না তখন আল্লাহ রসুল একদিন ঘোষণা করলেন আলা ইন্নি কুন্তন আইতুকুম আনসিয়ারাতুল কবর ও আমার সাহাবারা শোনো আমি তোমাদেরকে কবর জেয়ারত করা থেকে নিষেধ করেছিলাম আলা এখন থেকে কবর জেয়ারত করবে কারণ এটা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় কবরস্থান গেলে মানুষের দিল নরম হয় মৃত্যুর কথা স্মরণ হয় তোমরা কবর জেয়ারত করো এই হাদিসের ভিত্তিতে কবর জেয়ারত করা যায় কিন্তু কবর জেয়ারতের জন্য দূর দরাজের সফর করা যায় নেই সে বিষয়টা আলাদা মাস্তানে সেদিকে যাচ্ছি না কিন্তু এই যে কবরস্থানে গেল মিছিল হলো ইমাম সাহরা তলে তলে নিয়ে যাচ্ছেন মিছিল করছেন কোন হাদিসের সবুত আছে যেটা দেখালাম সেটাও দুর্বল হাদিস তারপরও যদি মেনে নেয় তো আল্লাহ রসুল যেভাবে গিয়েছিলেন তুমি সেভাবে যেতে এরপরে আজকে কবরের টাকা পয়সা ছড়াছড়ি কবরের সমান হয়ে গেছে টাকা পয়সা স্তূপ পড়ে গেছে ভিডিও করা দেখবেন ইনশাআল্লাহ স্তূপ পড়ে গেছে আমি জিজ্ঞেস করতে চাই কবরওয়ালা কি কবরে অসহায় আল্লাহর পক্ষ থেকে তিনটা প্রশ্ন করা হবে কবরে মান রব্বুকা অমা তিনুকা এই তিন যদি ব্যক্তি সঠিকভাবে দিতে পারে আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমার বান্দা সত্য বলেছে আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার গায়ে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও তার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সঙ্গ খুলে দাও জান্নাতের পোশাক আসবে জান্নাতের বিছানা বিছানা আসবে জান্নাতের পাতি আসবে জান্নাতের খাবার আসবে জান্নাতের সুগন্ধ আসবে তোমার আদর করা তোমার পাতি তোমার কাপড় চোপড়ের কোনো প্রয়োজন নয় অপরদিকে যদি সঠিক উত্তর দিতে না পারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আন সে মিথ্যা বলেছে ওয়াল বিসমিনার নার ওর কবরে জাহান্নামের আগুনে বিছানা বিছিয়ে দাও ওয়াল বিসমিনার নার ওকে জাহান্নামের আগুনে পোশাক পরিধান করে দাও অত্যাহুলে হোক পারমিনার নার নামের সঙ্গে ওর কবরটাকে সংযোগ করে দাও নামের আগুন এসে নামের সাপ এসে জাহান্নামের বিছানা এসে ওর কবরটাকে ভরে ফেলবে তোমার চাদরের কোনো মূল্য আছে এখানে যদি সত্যি আল্লাহ হয়ে থাকে তার কবরে খাবারের অভাব আছে কবরে লেখা আছে টাকা নিজ হাতে ফেলুন যেন কবরময় না খেয়ে মরছে যদি সত্যিও না খেয়ে থাকে সেই ব্যক্তি জাহান নামে নিশ্চয়ই তুমি কেন জাহান নামের কবরে ভুল দিচ্ছ তাদের দিচ্ছ এরপরে আসুন আমি এবারে পরিষ্কার দলিলে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লাম মৃত্যুর তিন দিন আগে বলেছেন মৃত্যুর তিন দিন আগে রোগাক্রান্ত অবস্থা বিছানায় শুয়ে শুয়ে বলছেন আশঙ্কা করছেন যে উম্মতের একটা দল এমন হতে পারে তিনি বলছেন লান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লালত করুক করুক তারা কুবুর আম্বিয়াই মাসাজিদ তারা তাদের নবী এবং বুজুর্গদের কবরগুলোকে স্থান বানাতো লা কবরি ওয়া আমার উম্মতরা খবরদার আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে মূর্তিখানা বানাবে না যেখানে পূজা করা হবে যার ফলে আজ পর্যন্ত আল্লাহ নবীর কবরে কেউ সেজদা দিতে পারে না টাকা দিতে পারে না পয়সা দিতে পারে না আল্লাহ নবীর নিষেধের কারণে তার প্রথমা স্ত্রী মক্কা শরীফের জান্নাতুল মোহাল্লা বা কবরস্থান যেটা আছে আল্লাহ নবীর যুগ থেকে কবর দেওয়া হচ্ছে এখন দেওয়া হচ্ছে আল্লাহ নবীর প্রথমা স্ত্রী খাদিজাতুল কবরা যিনি আল্লাহ নবীর জন্য যান মাস উৎসর্গ করেছিলেন যে স্ত্রী থাকা অবস্থায় আল্লাহ নবী আর কোন মেয়ের বিয়ে করেন নাই যেই স্ত্রীর থেকে নবীর সব সন্তানগুলো একজন ছাড়া সেই স্ত্রী যখন মরে গেল তার কবরে কোনো গম্বুজ তৈরি করা হয়েছিল বিল্ডিং তৈরি করেছিলেন চাদর দিয়েছিলেন সে সময় দেন না আজকেও দেওয়া হচ্ছে না মাতৃ দিয়ে দেখবেন চতুর্দিকে দেওয়াল দেওয়া আছে কবরটা পড়ে আছে মদিনা শরীফ চলে যান আল্লাহর নবীর কবর দেওয়ার সামনে বের হলে বিশাল এক স্থান চতুর্দিকে দেওয়াল দিয়ে ঘেরা জান্নাতুল বাকি ভারতীয় লোকেরা বলে বাকিউল বরকত এই কবরস্থানে ওসমান রাজি আল্লাহ কবর আছে এই কবরস্থানে আল্লাহ নবীর মেয়েদের কবর আছে এই কবরস্থানে বিবিদের কবর আছে এই কবরস্থানে দশ হাজার সাহাবাই গ্রামদের কবর আছে অমুসলমান জাতি মদিনার কবরস্থানে গিয়ে দেখো সেইখানে কোন সাহাবির কবরে গম্বুজ আছে কিনা বিল্ডিং আছে কিনা চাদর আছে কিনা মোমবাতি আছে কিনা আগরবাতি আছে কিনা কোন রকমের চিন্তা করা হচ্ছে কিনা আছে কেউ বলতে পারবে হাজি সাহেবরা সাক্ষী দিবেন মসজিদ নবীর থেকে সোজা উত্তর দিকে চলে যান অহুদ পাহাড় দেখা যায় এই পাহাড়ের প্রান্তি যুদ্ধ হয়েছিল অহুদের যুদ্ধ আল্লাহ নবী দান্না শহীদ হল হামজা সহ সত্তর জন সাহাবি শহীদ হলেন তাদেরকে ওখানে কবর দেওয়া হলো তাদের শহীদের কবর ওখানে রয়েছে চতুর্দিকে দূরের থেকে দেওয়াল দেওয়া রয়েছে একটা কবরে চাদর নাই টাকা নাই পয়সা গবাদি মোম্মতি নাই অবসরমান চাকরি কেন হামদার কবরে সমস্ত শহীদদের সর্দার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি তার কবরে চাদর দেওয়ার লোক নাই আল্লাহ নবীর মেয়েদের কবরে চাদর দেওয়ার লোক নাই আল্লাহ নবীর স্ত্রীদের কবরে চাদর দেওয়ার লোক ছিল না টাকা পয়সা দেওয়ার লোক ছিল না শ্রদ্ধা করার লোক ছিল না কেন হচ্ছে না আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম কঠোর ভাবে নিষেধ করেছেন সেজন্যই আজ পর্যন্ত এই কবর গুলোতে কোন রকম শ্রদ্ধা হচ্ছে না টাকা পয়সা দেওয়া হচ্ছে না অবসলমান জাতি যদি নবীর কবরে শ্রদ্ধা দেওয়া না যায় নবীর কবরে টাকা পয়সা দেওয়া না যায় নবীর স্ত্রীর কবর না যায় সাহাবিদের কবর না দেওয়া যায় তাহলে তুমি কোন বিবেকের কারণে তোমার দেশে বড় বড় মাদার তৈরি করছো চেষ্টা করছো টাকা দিচ্ছ পয়সা দিচ্ছ মোমবাতি জ্বালাচ্ছ আগের বলে যাচ্ছ এগুলোকে শয়তানের কাজ নয় ইসলামকে বোঝার চেষ্টা করুন আল্লাহ রসুল সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন আমরা দৈনিক পাঁচত্ব নামাজ পড়ি সমস্ত নামাজের উপসে আছে কিনা ফজরের নামাজের উপসে আছে না না দিলে নামাজ হবে ফজরের নামাজের উপসে শ্রদ্ধা করতে হবে জহরের নামাজ পড়ার উপসে করতে হবে আসরের নামাজ পড়ার উপসে করতে হবে মাগরীবের নামাজ পড়ার উপসে শ্রদ্ধা করতে হবে জুমার নামাজ পড়ো রুকু সেজদা করতে হবে ঈদের নামাজ পড়ো তোমাকে রুকু সেজদা করতে হবে যত প্রকারের নামাজ আছে সব নামাজে রুকু সেজদা করতে হবে না করলে তোর নামাজ হবে না কিন্তু খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তাহলে তো রুকু করতে পারবি না সেজদাও করতে পারবি না জানাজার নামাজ বাবা আদমের হোক না কেন তুই রুকু সেজদা করতে পারবি না জানাজার নামাজ ইব্রাহিম আলাই সালামের হোক না কেন রুকু সেজদা করা যাবে না জানাজার নামাজ সমস্ত নবীদের সর্দার রসুল্লাহ সাল্লাহ আলহি ওসালাম হোক না কেন করা যাবে না জানাজা চাই আবু বকর সিদ্দিকের হোক না কেন অমরের হোক না কেন আলীর হোক না কেন রাবি আল্লাহ যে কোনো ব্যক্তির জানাজা হোক রুকু শ্রদ্ধা করা যাবে জানাজার নামাজ চাই আব্দুল কাদের জিলানি হোক না কেন করা যাবে না চাই রহমাতুল্লাহ হোক না করা যাবে না চাই খাজা ময়ুদ্দিন করা যাবে না নামাজের রুকু করা যাবে না অন্য নামাজের রুকু করতে হবে পার্থক্যটা কেন তা চিন্তা করেছো পার্থক্য হচ্ছে এই অন্য সব নামাজ তুমি পড়ছো আল্লাহর জন্য মাঝখানে কোনো লাশ নাই মাঝখানে কোনো মানুষ নাই কোনো বান্দার ছবি নাই কিন্তু জানাজার নামাজে একটা লাশ তোমার সামনে আছে তুমি যদি আল্লাহর জন্য চেষ্টা করো তারপরেও এই বন্ধ বেদাতি লোকেরা বলবে এই তো বুজুর্গকে চেষ্টা করা হচ্ছে সম্মান দেখানো হচ্ছে যদি ভ্রান্ত না হয় না ও যাতে গোমরা করার সুযোগ না পায় আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য নিজের রুকুকে নিজের ছেদটাকে মাফ করে দিয়েছেন তবু ওদেরকে বিভ্রান্ত না হয় গোমরা না পায় নতুবা রুকু করার চেষ্টা করার সময় সবচেয়ে উপযুক্ত সময় তো ওই সময় ছিল বুজুর্গের লাশ একেবারে সামনে মাত্র দেড় হাত থাকা এর মধ্যে তুমি চেষ্টা করতে পারলে না তোমার সামনের থেকে রাস্তা যখন কবরে চলে গেল আড়াই হাত ফাঁকা হয়ে গেল মাঝখানে দুই মন মাটি আসলো বাস আসলো হগলা আসলো এরপরে তোমাকে কোন বিবেক সেই কবরে গিয়ে শেষ দাদার অনুমতি দিচ্ছে কবরে শ্রদ্ধা করা কি হারাম কবরে শ্রদ্ধা করা কি টাকা পয়সা দেওয়া কি হারাম কবরে চাদর দেওয়া কি হারাম কবরে প্রার্থনা করা কি হারাম কবরের কাছে কিন্তু চাওয়া যায় না চাবো কার কাছে আল্লাহ রসুল পরিষ্কার করে দিয়েছেন আমি তো কাসেম আল্লাহ তারা দাতা দাতা অন্য কেউ নয় কোন খাদা বাবা নয় চাঁদা বাবা নয় ল্যাংটা বাবা নয় পীর বাবা নয় পরিষ্কার করে দিলেন দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ তারা প্রথম আকাশ অবতীর্ণ হয়ে বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলামিন মুস্তারজিকিন ফারজুক লাহু আলামিন মুবতালান ফাওয়াফিয়াহু আলা কাবা আছো ব্যক্তি ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করতে পারি আছো কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দিতে পারি আছো কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আমি বিপদ থেকে দূর করতে পারি এইভাবে এক একটা করে ডাকেন প্রতি রাতের কখন সূর্য দুবার থেকে ফজর পর্যন্ত তাকে তিন ভাগ করলে শেষের তৃতীয় ভাগে আল্লাহ আলামিন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা দুনিয়া বুখারী সহিহ হাদিস প্রত্যেক রাতে শেষ তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন এরপরে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলামিন মুস্তারজিকিন ফারজুক আলা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর এইভাবে ফজর পর্যন্ত ডাকতে থাকেন সহি রেওয়ায়াত আছে এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন যে তোমরা সবে কদরকে সবে কদরকে রমজানের শেষ দশকে তালাশ করো কিন্তু দেখা যায় সবে কদরে সাতাইশে রাত্রকে আমরা খাপ করে নিয়েছি ওই রাত্রে কিছুটা ভিড় দেখা যায় এছাড়া কোনো ভিড় নাই মানুষ মনে করে যে সবে বরাতে যেহেতু ভাগ্য লেখা হয় এই জন্য বোধ খুব দৌড়ে আসে আমার সামনে তাফসির কিতাব লেখা আছে কোরআনে কারিমে যে আয়াত দিয়ে আমাদের দেশের অনেক ওলামায় কেরাম দেখি শোনা যাচ্ছে বিশেষ করে রেডিওতে টেলিভিশনে পত্র পত্রিকা যারা লেখেন তারা লিখেছেন যে কোরআন শরীফের বরাত সম্পর্কে আলোচনা আছে অমুসলমান জাতি সেইটা কোন আয়াত তুমি নিজে পরিষ্কার চিন্তা করো গবেষণা করো সেটা হচ্ছে সুরায় দুখানের চার নম্বর আয়াত কিন্তু আয়াতের শুরুতে সুরা শুরুতে বলছেন এক নম্বর আয়াত হামিম দুই নম্বর আয়াত ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি কি করেছি আমি কোরআনকে নাজিল করেছি একটা মুবারক রাতে বরকতময় রাতে এরপরে তৃতীয় চতুর্থা দিকে বলছেন সেই রাতে সমস্ত প্রোগ্রাম হয় এই জিনিসকে স্থিরীকৃত করা হয় বন্টন করা হয় তাহলে বন্টন করা হয় এই সুরায় যে বলল বন্টন করা হয় তা কোন রাতে মুবারক রাতে সেই মুবারক রাত সম্পর্কে বলছেন যে কোরআন নাজিলের রাত কোন রাত কোরআন নাজিল হয়েছিল কোন রাতে কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি কোন রাত আসটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি কারণ এই আয়াত দিয়ে আমাদের দেশের লোকেরা বলছে চোদ্দ তারিখে সাবানের রাত্র আসলে কি তুমি চোদ্দ তারিখে সাবানের রাত্র আগমন করেছ কোরআন বলবে না আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে কোথায় নাজিল করেছি এই সুরারও শেষে আছে তাও যাতে কেউ বলতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আর এক সূরায় গিয়ে বলছেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান মাস সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে আমার সামনে তাফসির ইবনে কাসির আছে সব তাফসির কিতাবগুলো আছে সব তাফসির কিতাব লিখেছে এই মারফুল কোরআন সেখানে মারফুল কোরআন তাড়াতাড়ি করেন মারফুল কোরআন এই তাফসিরে সব বিস্তার এনেছে এনে সেখানে ব্যাখ্যা করেছে যে এই সবে কদরই হচ্ছে সেই বন্ধনের রাত্র সবে বরাত নয় এটা পত্রিকাতে অনেক আলেমরা লিখেছেন কিন্তু এই হক আলেমদের লেখা পত্র পত্রিকা আসে না এখানে একজন আলেম লিখেছেন এটা একটা ইনকিলাব পত্রিকা ধর্ম দর্শন বিভাগে লিখেছে এখানে প্রথম যার লেখা তা হচ্ছে একজন অধ্যাপকের লেখা কারণ সে মিথ্যা হিসেবে দেখতে পাচ্ছে ভালো করি কিন্তু একজন মুক্তি সাহেব লিখেছেন সেইটা এখানে সুন্দর করে কিন্তু নিচে রাখছে এই মুক্তি সাহেব এখানে লিখেছেন খুব সুন্দর লিখেছেন পত্রিকায় যে কিভাবে তুললে আমার আশ্চর্য হয় যে এরকম সত্য কথাও মাঝে মধ্যে লেখে দেখা যায় কোন কোন হাদিসে মধ্য সামানের রাতে নফল নামাজ এবং পরদিন নফল রোজা রাখার ফজিরাত বর্ণিত হয়েছে হাদিসগুলি হাসান বা দরিফ স্তরের হওয়া সত্ত্বেও উপমহাদেশে ওলামাগণ ফজিরাত বর্ণনার ক্ষেত্রে এগুলোকে গ্রহণ করেছে দরিফ হাদিস পবিত্র কোরআন অসহী হাদিস গ্রন্থ সমূহে মধ্য সাবানের রাত তথা লাইলাতুল বারাত সম্পর্কে কোন কথা উল্লেখ নাই কোন কথা উল্লেখ নাই এই রাতে ভাগ্যলিপি প্রস্তুত হয় কিংবা লাইলাতুল কদরের মতো এ রাতেরও বিশেষ ফজিলাত আছে এমন কোন বর্ণনা কোন হাদিস বা কোন আসাবে সাহাবার মধ্যেও পাওয়া যায়নি সাহাবা কেরামদের থেকে পাওয়া যায় না রাতের শেষ অংশে তাহাজুদের ফজিলাত এবং ক্ষমা প্রার্থী বান্দাকে ক্ষমা রিজিক প্রার্থীকে রিজিক বিপদগ্রস্ত থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহ মহান তারা ঘোষণার যে বর্ণনা হাদিসে আছে তা কেবলমাত্র সাবান বা রমজানের নির্দিষ্ট কোন রাতের জন্য নয় বছরের সকল রাতের জন্য প্রযোজ্য প্রত্যেক রাতের শেষাংশ আল্লাহ রব্বুল আলমিন যেভাবে ডাকেন এই অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর নিকট মধ্য সাবানের মতো সাবে বরাত নামে পরিচিত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই রাতকে উদযাপন করে সাবে পারা দুর্বল হাদিসের ভিত্তিতে মধ্য সাবানের রাতের ফজিরাত প্রমাণিত বলে বিজ্ঞ ওলামায় কেরাম সাধারণ লোকদেরকে তবা তাহাজুদের নামাজ কাজা নামাজ নফল রোজা পালনের মধ্যে তাদের সীমাবদ্ধ রাখার পরামর্শ দেন কিন্তু অধিকাংশ মানুষই সীমা লঙ্ঘন করে নফলকে ফরজের চেয়ে বেশি সাবে বরাতকে সাবে কদরের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে সারা রাত থেকে নকল নামাজ কাজা করা ফরজ নামাজ কাদা করা ফরজ নামাজ কাদা করা নামাজ বাদ দিয়ে হালুয়া রুটি তৈরি করা অসংখ্য নামাজ কাদা রেখে নফল নামাজের প্রতিযোগিতা করা দল বেঁধে কবর জিয়ারত এবং মাজারে আলোকসজ্জা ও শরিয়ার বিরোধী নানা রকম কার্যকলাপ এখন সবে বরাতের আনুষ্ঠানিকতা বা রেওয়াজে পরিণত হয়েছে আরেন সমাজের উদাসীনতা এবং মানুষকে সঠিক নির্দেশনা না দেওয়ার ফলে দিন দিন এসব কুসংস্কারমূলক প্রবণতা মুসলিম সমাজে বেড়ে চলেছে যা কোনো মতেই সমর্থন করা যায় না সাহাবায় যুগ পরবর্তী শতাব্দী ও ইমানদের যুগে মধ্য সাবানের রাত ঘটা করে উদযাপনের কোন নদীর নাই এখন পর্যন্ত আরব বিশ্বে সবে বরাত পালনের কোন রেওয়াজ চালু হয়নি হাদিস গ্রন্থ মেসকাত সেবে ব্যাখ্যা মেরকাতের দ্বিতীয় খণ্ডের একশো তিয়াত্তর পৃষ্ঠায় সবে বরাতের উৎপত্তি সম্পর্কে একটি বর্ণনা পাওয়া যায় সেখানে উল্লেখ রয়েছে যে প্রথম সবে বরাত উৎপত্তি হয়েছে চারশো আটচল্লিশ হিজড়িতে বাইতুল মুকাদ্দাসের এলাকায় তিনশো বাহান্ন বছর চালু থাকার পর তা আরব দেশগুলোতে বন্ধ হয়ে গিয়েছে ইরানের শিয়া সম্প্রদায়ের মধ্যে সবে বরাতকে উৎসব আকারে পালনের প্রথা চালু হয় এবং ফার্সি শব্দ সবে বরাত পরিচিতি লাভ করে ইসলামের শিক্ষা বিস্তারের পর বহু বছর ধরে সেখানেও সবে বরাত উদযাপিত হয় বরাত উৎসব আকারে পালিত হয় না পাক ভারত উপমহাদেশেই কেবল এখনো ঘটা করে সবে বরাত উদযাপিত হয় নফল নামাজ নফল রোজা পালনের জন্য সাবান মাসের এই তারিখটাকে নির্দিষ্ট করে ফেলেছে মানুষ ফরজ নামাজের পাবন্দি হালাল হারামের বাদ বিচার অন্যের হক আদায় ইত্যাদি আবশ্যক বিধানগুলির প্রতি যারা উদাসীন তারাই আনুষ্ঠানিক এবাদতে নির্ভরশীল হয়ে পড়ে দুই একটি হাদিস মধ্য সাবানের ফজিলাতের কথা বর্ণিত হয়েছে অথচ বহু হাদিসে উল্লেখ আছে যে রাসুল সাল্লাম সকল সাহাবি ও তাবিনগণ সাবান মাস জুড়ে এবাদত বন্দেগি তিলাওয়াত নাফল রোজা পালন করেছেন সেদিকে কদনের খেয়াল আছে কোরআন ও অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত সৌভাগ্য রজনী হাজার মাসের যে শ্রেষ্ঠ সবে কদরকে রমজানের শেষ দশকে তালাশ করার জন্য নবী সাল্লাহ সাল্লাম তাকিদ দিয়েছেন কিন্তু বাস্তবে দেখা যায় সাতাইশ তারিখ ছাড়া অন্য কোনো রাতে এবাদত করার মতো লোক খুঁজে পাওয়া যায় না এইভাবে রমজানের এতে কাজ করা সুন্নাত মসজিদের হক কিন্তু দেখা যায় সকল সাহাবা সালবে সাহাবিন এতে কাজ করেছেন অথচ আমাদের দেশে এতে সময় বসাবার মতো লোক খুঁজে পাওয়া যায় না চান্দা করে অন্ধ লুরা কানা লোকদেরকে তারপরে মসজিদে এতে কাপের জন্য বসানো হয় মুসলমান জাতি আশুরার দিন রোদা পাওয়ার কথা আছে সেটার মধ্যে দেখা যায় না এমনি ভাবে এই সকল বিষয় জাতিকে সঠিক তথ্য জ্ঞান এবং যথাযথ দিক নির্দেশনা দান করা ওলামা ইমাম ইসলামী চিন্তাবিজ্ঞানের দায়িত্ব মসজিদ ধর্মীয় সম্মেলন প্রচার মাধ্যম সমূহ ব্যবহার করে সাধারণ মানুষকে সঠিক দিক নির্দেশনা দান করে গুমরাহির পথ থেকে রক্ষা করা সম্ভব অন্যথায় দেশের মুসলমানরাও অন্যান্য জাতির মতো ধর্মীয় আনুষ্ঠানিকতায় নির্ভরশীল জাতিতে পরিণত হয়ে যাবে এটা হচ্ছে বিভিন্ন কিতাব থেকে লিখেছেন একজন ইনকিলাব পত্রিকার একজন লেখক এ পত্রিকাটা হচ্ছে দুই হাজার চার সালের পনেরোই আশ্বিন বৃহস্পতিবার তিরিশে সেপ্টেম্বরের পত্রিকা সেখানে সুন্দর করে এই লেখাটা দিয়েছে আমি সংরক্ষণ করে রেখেছিলাম এরপরে আসুন সুরায় দুখান নিয়ে তাফসিরে মার কোরআন কি লেখছে এই মাওলানা মন্দান এই কেতাবি এই পত্রিকায় আমার লেখা এক জায়গায় এপনি আব্বাস থেকে বর্ণিত এমনি আব্বাস থেকে বর্ণিত তিনি বলেছেন সাবে বরাত সম্পর্কে এক প্রযোজ্য এটা মিথ্যা কথা যার কথা এমনি আব্বাসের তাফসির এমনি কাফিরে এরকম ভাবে এমনি আপনার মাহফিল প্রদান করেন এরকম তাফসির কাশ্যপ তাফসির কুর্তবি তাফসিরে যত কিতাব আছে সব কিতাবে এমনি আব্বাসের থেকে বর্ণিত আছে যে হাজরত এমনি আব্বাস রাজি আল্লাহ তারা বলেছেন এই রাত বলতে এই রাত বলতে লাইলাতুল কদরকে বোঝানো হচ্ছে তাফসিরে মাহফিল কোরআন যেইখান থেকে ওনারা রেফারেন্স দিয়ে থাকেন আমার সামনে খোলা আছে এখানে বলা আছে লাইলাতুল মুবারাকা অধিকাংশ তাফসিরবিদের মতে এখানে সবে কদরকে বোঝানো হয়েছে যা রমজান মাসের শেষ দশকে হয় এ রাত্রিকে মুবারক বলার কারণ এই যে এ রাত্রিতে আল্লাহ তালার পক্ষ থেকে অসংখ্য কল্যাণ ও বরকত নাজির হয় সুরা কদরে আল্লাহ তারা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমি লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছি এভাবে স্পষ্টভাবে বর্ণনা আছে কোরআন পাঠ সবে কদরে নাজিল হয়েছে এতে বোঝা গেল যে এখানেও বরকতের রাত্রি বলে সবে কদর কি বোঝানো হয়েছে এক হাদিসের আরো এরশাদ করেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তালা পয়গাম্বরগণের প্রতি যত কিতাব নাজির করেছেন তার সবই রমজান মাসি বিভিন্ন তারিখে নাজির হয়েছে কাতা কাতাদা দিয়ে আল্লাহ বর্ণিত রেওয়ায়ত রাসুল্লাহ বলেন হাজরত ইব্রাহিম আলাহামের সহিফা রমজানের প্রথম তারিখে তাওরাত ছয় তারিখে জবুর বারো তারিখে ইঞ্জিল আঠারো তারিখে এবং কোরআন পাঠ চব্বিশ তারিখ অত অতিবাহিত হওয়ার পর পঁচিশের রাত্রি অবতীর্ণ হয়েছে তার শ্রী কুর্তুবি কোরআনে কারিম সাবেক কদরে নাজির হয়েছে এর অর্থ এই যে লৌহে মাহফুজ থেকে সমগ্র কোরআনকে দুনিয়ার আকাশে এ রাত্রিতে নাজিল করা হয়েছে অতপর তেইশ বছরে অল্প অল্প করে রাসুসালামের প্রতি নাজির হয়েছে কেউ কেউ বলেন প্রতি বছর যতটুকু কোরআনের অবতরণ অবধারিত ছিল ততটুকু সবে কদরে দুনিয়ার আকাশে নাজিল করা হতো তাপসিরে কুর্তুবি এই হলো মুহাসিনদের তাপসির এরপরে লেখছেন একরেমা প্রমুখ কয়েকজন তাফসিরবিদ থেকে বর্ণিত আছে এই আয়াতে বরকতের রাত্রি বলে সবে বরাতকে বোঝানো হয়েছে এই একটা বড় কথা একরেমা কিন্তু দেখেন তাপসিরে লেখে কিন্তু এ রাত্রিতে কোরআন অবতরণ কোরআন ও হাদিসের অন্যান্য বর্ণনা পরিপন্থী অতএব এই রেওয়ায়তটা একটা মিথ্যা নয় এটা কোনো গ্রহণযোগ্য না তাপসির এমনি আব্বাস বলেন এর আপত্তিতে প্রত্যেক কোন বিষয় ফয়সলা হয় আমার পক্ষ থেকে হাজরত আপনি আব্বাস রাজি আল্লাহ বলেন এর অর্থ কোরআন অবতরণ রাত্রে অর্থাৎ সাড়ে কদরে সৃষ্টি সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সলা স্থির করা হয় যা পরবর্তী সবে কদর পর্যন্ত এক বছরে সংঘটিত হবে অর্থাৎ এবছর কারা কারা জন্মগ্রহণ করবে কে কে মারা যাবে এবং এবছর কি পরিমাণ রিজিক দেওয়া হবে এই সব কিছু লেখা হয় সবে কবরের রাত্রে সবে বরাতে নয় পরিষ্কার হয়ে গেল তাফসিরি কিতাব থেকে ইতিহাস থেকে সব কিতাব থেকে যে এইগুলো লেখা হয় সবে কদরে সবে বরাতে নয় আমরা বুঝতে হবে আমাদেরকে এই সমস্ত সিরিক আর বেদাত যেটা আমরা শুরুতে আলোচনা করেছি বেদাতকে যেখানে এস্টাবলিশ করা হচ্ছে সেখান থেকে শূন্য চলে যাচ্ছে এই বেদাত আবিষ্কার করে আমরা আসলে করদর থেকে দিন মাসের প্রথম দশ তারিখে হবিরাত থেকে আশুরাত থেকে এবং প্রত্যেক রাতের শেষ অংশ থেকে আমরা বঞ্চিত হচ্ছি আল্লাহ সুবাহ আমাদেরকে শূন্য অনুযায়ী কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং সমস্ত সিঁড়ি বেদাতি কুসংস্কার মাদার পূজা কবর পূজা পীর পূজা ব্যক্তি পূজা আনন্দ পূজা মহাদ্দ পূজা মুক্তি পূজা আমরা এই সব থেকে বেঁচে সত্যিকার অর্থে কোরআন এবং সুন্না দিকে ফিরে আসি আল্লাহ সুবাহ আহ্বান করছেন যখন তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হবে বিতর্ক দেখা দিবে রসুল তোমরা আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে ফিরে দাও কোরআন সুন্নার সঙ্গে মিলাও আমরা কোরআন সঙ্গে মিলালাম সুন্নার সঙ্গে মিলালাম তাতে যেটা সত্যিকার পরিষ্কার হয়ে গেল তা আপনাদের সামনে তুলে ধরলাম তামান শাহ ফালি উমেন আমাং শাহ ফালি একফুর যার মনে চায় মানো যার মনে চায় মানো না তোমার কবরে আমি যাব না আমার কবরে তুমি যাবে না তা আমাদের মাঠে আল্লাহ তালা যে আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো আমার দায়িত্ব ছিল ওমা আলাইনা ইল্লাল বালার পৌঁছে দেওয়া আমি পৌঁছে দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন وصلى الله تعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين